ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই আমাদের দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই আমাদের দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে দাবিটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে মুসলমানের দেশে যদি দেখি নবীর অপমান ইমানদারের জবান থেকে উঠবে বিপ্লবী স্লোগান মুসলমানের দেশে যদি দেখি নবীর অপমান ইমানদারের জবান থেকে উঠবে বিপ্লবী স্লোগান মুসলমানের দেশে যদি দেখি নবীর অপমান ইমানদারের জবান থেকে উঠবে বিপ্লবী স্লোগান জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ও হো হো মানবো না মানবো না এই অপমান মানবো না মানবো না মানবো না এই অপমান মানবো না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না আমাদের এই দাবিটাকে মানতে হবে না হয় কিন্তু সরকারের পতন হবে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটা দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এ দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে বিরাউলিয়ার এই দেশেতে চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা বিরাউলিয়ার এই দেশেতে চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা বিরাউলিয়ার এই দেশেতে চলছে নাস্তিকের খেলা তবু তুমি থাকবে কি হায় বসে সারাটা বেলা জেগে ওঠো জেগে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ও হো হো ছাড়বো না ছাড়বো না কাউকে এবার ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কাউকে এবার ছাড়বো না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না মহানবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে সইব না নাস্তিকদের বিচার এবার করতে হবে না হয় কিন্তু বিদ্রোহের আগুন জ্বলিবে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এ দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এ দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এ দেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে ছাড়তে হবে আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে না হয় কিন্তু এদেশটাকে ছাড়তে হবে